করি আমি আল্লাহর ক্ষেত্রে বিনয়ী এই কথাটি মুখ দিয়ে উচ্চারণের চেয়ে আমার সকল অঙ্গে যদি এটিকে ফুটিয়ে উঠাতে পারি তাহলে আমি বলতে পারি যে আমি মোহানরবুল আলমিনকে ভয় করি প্রিয় দর্শক এই জন্য খুশু আল্লাহকে বিনয়ী চিত্তে ভয় করা এটি যেহেতু ইসলামের অন্যতম একটি স্বভাব এই স্বভাবটি আমাদেরকে পূর্ণরূপে গ্রহণ করতে হবে আমরা আল্লাহকে ভয় করি আল্লাহর ক্ষেত্রে আমরা বিনয়ী এবং আল্লাহকে আমরা আন্তরিকভাবে গ্রহণ করেছি এরপরও তো মানুষের মাঝে আমরা দেখি কিছু মানুষ মহানরবুল আলমিনেরই বান্দা তারা তারা এখনও মহানরবুল আলমিনকে আন্তরিকভাবে গ্রহণ করতে পারেনি প্রাণপ্রিয় দর্শক এজন্য আমাদেরকে মহানরবুল আলমিনকে গ্রহণ করার যে দিকগুলি রয়েছে তার মাঝে একটি দিক হলো বিনয়ী হওয়া বিনয়ী চিত্তে তাকে ভয় করা মহানরবুল আলমিন সৌরাতুল হাসরের একুশ নম্বর আয়াত ইরশাদ করেন লাউ আংজালনা কোরআন আলা জাবালিল্লা মিন যে শব্দটি আমরা খসু থেকে খসিয়া এই শব্দটি এ আয়তেও ব্যবহৃত হয়েছে মহানবুল আলমিন মহাগ্রন্থ আল কোরআন সম্পর্কে কথা বলেন লাউ আনজালনা হাদ আল কোরআন মোহানরবুল আলমী নিঃশ্বাদ করেন যদি এই কোরআনকে আমি নাজিল করতাম আলা জাবাল পাহাড়ের উপরে আমি যদি মানুষকে এই কোরআন না দিয়ে যদি পাহাড়কে আমি কোরআন দিতাম তাদেরকে এই আমানত বুঝিয়ে দিতাম মোহানরবুল আলমিন ইরশাদ করেন তাহলে হে নবী আপনি দেখতেন যে সে পাহাড় এ আমানত পেয়ে আল্লাহকে বিনয়ী চিত্তে ভয় করত এবং এ ভয়ের মাধ্যমে সে বিদীর্ণ হয়ে পড়ত কারণ যে আমানত তাকে দেওয়া হয়েছে সেটি সর্বোচ্চ আমানত মহা একটি আমানত মহাগ্রন্থ আল কোরআন অতএব আমাদেরকে দেওয়া হয়েছে মানুষকে দেওয়া হয়েছে মানুষেরও উচিত হলো মহানবুল রব্বুল আলমিনের ভয়ে তারা বিনয়ী হবে এবং পরিপূর্ণরূপে মহান রব্বুল্লা আলমিনকে তারা ভয় করবেন মহান রব্বুল্লা আলমিন তাহলে এখানে খাসিয়া শব্দটি ব্যবহার করেছেন এবং এটিকে তিনি কথা বলেছেন যে এ আমানত হলো মহান রব্বুল্লা আলমিন যে ঘটনা বর্ণনা করলেন অতিলকাল আমসাল নাস আমি এ ধরনের ঘটনা বলি এ ধরনের কাহিনী এ ধরনের নিদর্শন আমি মানুষের জন্য বর্ণনা করি আর উদ্দেশ্য হলো লাল্লাহমিয়াতাফাক্কারুন মানুষেরা সেটি যেন চিনতে করে মানুষেরা যেটি এই বিষয়গুলি নিয়ে ভাবে আর যখন মহানরবুল আলমিনের যে নিদর্শন রয়েছে আমাদের কাছে সেই নিদর্শনগুলো নিয়ে আমরা ভাবব তখন রবকে আমরা চিনতে পারবো আমাদের স্রষ্টাকে আমরা চিনতে পারবো এবং মহানরবুল আলমিনের ভয়ে আমরা ভীত হব প্রাণপ্রিয় দর্শক মহানরবুল আলমিন অসংখ্য নিয়ামত দিয়েছেন আমাদেরকে অসংখ্য নিদর্শন আমাদেরকে দিয়েছেন আর সবগুলোই আমাদের ভাবার বিষয় কোরআন একটি নিদর্শন কোরআনকে নিয়ে যদি আলোচনা করি তাহলে কোরআন হলো এমন একটি কিতাব ফি তার মাঝে কোনো সন্দেহ অবকাশ নাই তাতে ভুল হতে পারে না তাতে কোনো ধরনের সন্দেহযুক্ত কোনো শব্দ হতে পারে না অতএব এটি মহানরবুল আলমিনের নিদর্শন মহানরবুল আলমিনের নিদর্শন হলো এই যে দিন মহানরবুল আলমের নিদর্শন হল রাত চন্দ্র সূর্য নক্ষত্র যা কিছু আছে সেগুলো হলো মহানরবুল আলমের নিদর্শন সুপ্রিয় দর্শক তাহলে আজকের যে বিষয়টি খুশু আল্লাহর ভয় এই বিষয়টিকে আমরা একটু বোঝার চেষ্টা করব। ইবনে কাইম রহমতুল্লাহ আলাই খুশু শব্দের অর্থ তিনি বলতে যে বলেন কেয়ামুল কলবে বাইনাই রব বিল খুশু ওয়াজুল যে খুশু শব্দের অর্থ হলো যাকে শরীয়তের পরিভাষায় খুশু বা আল্লাহর উদ্দেশ্যে ভয় করা বিনয়ী হওয়া এই কথার অর্থ হলো যে বান্দা আন্তরিকভাবে তার রবের সামনে তিনি দাঁড়াবেন আর তার অবস্থা হবে বিল খুশুয়ে ওয়াজুল্লে খুব বিনয়ে এবং খুব নম্রতার সাথে মহানবুল আলমিনকে তিনি ভয় করবেন অতএব আজকের যে বিষয়টি মমিনেরা সর্বদাই আল্লাহকে ভয় করবেন এবং আল্লাহর জন্য তারা বিনয়ী হবেন প্রিয় দর্শক আজকে যে গুণটির কথা বলছি এটি একান্ত আন্তরিক একটি গুণ এই মর্মে নবী সাল আলহি তিনি দোয়া বলতেন সর্বদাই দোয়া বলতেন কারণ হল আল্লাহর ভয় যদি আমার মাঝে না আসে আপনার মাঝে না আসে তাহলে আমাদের কর্ম যেগুলো আমরা সম্পাদন করি দৈনন্দিন জীবনে সেগুলোকে সঠিকভাবে পরিপূর্ণ রূপে সম্পাদন করতে আমরা সক্ষম হব না তাই তো আমরা দেখি যারা সঠিকভাবে দিন ইসলামকে গ্রহণ করে নিতে পারেননি তাদের সমস্যা কোথায় সমস্যা হলো তাদের আন্তরিক সমস্যা কারণ হলো যখন মহান আলমিনকে আমি ভয় করব আপনি ভয় করবেন এর অর্থ হলো আমি যখন তাকে ভয় করেছি তার কাছে আমি বিনয়ী হয়েছি তার আদেশকে আন্তরিক চিত্তে গ্রহণ করে নিয়েছি তখন আমি সব তার আদেশ এবং নিষেধগুলোকে ফলো করব। আর এটি হবে মোহন রব্বুল আলমিনকে পরিপূর্ণভাবে তার যে মর্যাদা তার যে মান সে মান দেওয়ার মাধ্যমে নবী সাল আলী আসাল্লাম তাই তো এই খুশু সম্পর্কে আল্লাহর কাছে দোয়া করতেন তিনি বলতেন ইন্নি মিন লা হে আল্লাহ তুমি আমাকে এমন হৃদয় দিও না এমন অন্তর দিও না যে অন্তরটি কঠিন হবে তোমার ভয়ে ভীত হবে না এ ধরনের অন্তর থেকে আমাকে তুমি মুক্ত রাখো আল্লাহ আকবর প্রাণপ্রিয় দর্শক আমরা কল্পনা করতে পারি তাহলে আপনার যে অন্তর আমার যে অন্তর এই অন্তরটি মহান রব্বুল আলমিনের ভয়ে কখনো ভীত হয় আর কখনো এই অন্তরটি বড় কঠিন হয়ে পড়ে আর কঠিন যখন হয়ে যায় তখন তার কাছে পাপ কাজ করা মহান রব্বুল আলমিনের আদেশকে লঙ্ঘন করা তার যে ফরজ বিষয় সেগুলোকে পরিত্যাগ করা এগুলো তার কাছে খুব ছোট ব্যাপার এবং তুচ্ছ ব্যাপার তাই তো আমরা খুব ভালো করে জানি আজকে যারা সমাজে মহান রব্বুল আলমিনকে পরিপূর্ণভাবে ভয় করেন তারা কি কখনো পাঁচ অক্ত নামাজের মাঝে এক অক্তকে ছেড়ে দিতে পারেন যদি এই প্রশ্ন আপনাকে আমি করি তাহলে আমি আশা করি আপনি উত্তর দিবেন যে মহানরবুল্লা আলমিনকে পরিপূর্ণরূপে ভয় করেন যিনি মহান রব্বুল আলমিনের জন্য বিনীত হয়েছেন তার নিজকে সোপে দিয়েছেন তিনি তার জন্য নত হয়েছেন তিনি কখনো মহান রব্বুল আলমিনের আদেশকে লঙ্ঘন করতে পারেন না অতএব আমরা বলবো এই কাজগুলো আমরা সম্পাদন করি মহান রবুল আলমিনকে ভয় করে সুপ্রিয় দর্শক তাহলে মহান রবুল আলমিনের ভয় আপনার মাঝে হতে হবে আর নবী সাল্লাহ আলী ওসাল্লাম তিনি মহান রবুল আলমিনের কাছে এই অন্তরের কাঠিন্য ভাব থেকে অন্তর কঠিন হয়ে যাওয়া থেকে আল্লাহর কাছে তিনি পানাহ চেয়েছেন আমার এবং আপনারও উচিত মহান রবুল আলমিনের সাথে আপনি দৈনন্দিন জীবনে কথা বলুন এবং মহান রবুল আলমিনের কাছে আপনি চেয়ে নিন আপনার অন্তর সম্পর্কে কারণ মহানরবুল আলমিনের কাছে যখন আপনি হাত তুলবেন দোয়া করবেন আর সে দোয়াটি মহানরবুল আলমিন তিনি গ্রহণ করেন ওইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিব মহানরবুল আলমিন ইরশাদ করেন বান্দা যখন রব্বুল ইজ্জাতের কাছে কিছু কামনা করেন কিছু চান মহান রব্বুল আলমিন তার এই ডাকে তিনি সাড়া দেন আপনার জন্য আমার জন্য যথেষ্ট হতে পারে আমার অন্তর বড় কঠিন আর এটি নির্ণয় করা এটি আমার অথবা আপনার জন্য বড় একটি কঠিন বিষয় নেই প্রিয় দর্শক আপনি যদি আজকের এক মিনিট আপনাকে সময় দিচ্ছি এক মিনিট সময়ের মাঝে আপনার অন্তর নিয়ে আপনি কথা বলুন আমার অন্তর নিয়ে আমি কথা বলি যে আসলে আমার অন্তরটি আসলেই নরম যে নরমের মাধ্যমে আমি রব্বুল ইজ্জাতকে ভয় করি মহান রব্বুল আলমিনের আমি নাফারমন হইনি মহান রব্বুল আলমিনকে আমি অস্বীকৃতি জানাইনি মহান রব্বুল আলমিনের আদেশগুলোকে আদেশ হিসেবে মেনে নিয়েছি নিষেধগুলোকে নিষেধ হিসেবে জানার পর সেগুলোকে বর্জন করেছি আপনি এক মিনিটে উত্তর দেবেন যে আমি আমার অন্তর নিয়ে কথা বললাম কারণ আমার অন্তর সম্পর্কে আমি বেশি ভালো জানি আপনার অন্তর সম্পর্কে আপনি বেশি ভালো জানেন এবং আপনার অন্তর রব্বুল ইজ্জাতের জন্য নত হয়েছে নাকি মহানবুল আলমিনের জন্য আপনার অন্তর নত হতে পারেনি এটি আপনি ভালো করে বলতে পারবেন সুপ্রিয় দর্শক এজন্য আপনাকে এবং আমাকে মহানবুল আলমিনের এই সুন্দর গুণটি যেটি তিনি তার বান্দার জন্য পছন্দ করেছেন তার বান্দা তার জন্য নত হবে তাকে ভয় করবে এই গুণটি যেন আমার এবং আপনার মাঝে পরিপূর্ণভাবে বিদ্যমান থাকে এবং তার জন্য আনুষাঙ্গিক যা কিছু করতে হয় কারণ হলো কোনো একটি জিনিস আপনি অর্জন করতে চাইলে সেখানে কিছু শ্রম দিতে হয় সেখানে কিছু ব্যয় করতে হয় কখনো অর্থ ব্যয় করতে হয় কখনো সময়ও ব্যয় করতে হয় প্রাণপ্রিয় দর্শক এই ক্ষেত্রে আপনাকে এই গুণটি অর্জনের জন্য কিছু সময় দিতে হবে ইনশাআল্লাহ আমরা শেষে কথা বলবো কিভাবে আমাদের অন্তরকে আমরা নরম করতে পারবো এবং মহান রব্বুল আলমিনের জন্য আমরা বিনয়ী হতে পারবো নবী মুসাল আলী আসসালাম তিনি বলছেন আল্লাহ মিন কলবিন হে আল্লাহ তুমি আমাকে এমন অন্তর দিও না যে অন্তর তোমাকে ভয় করবে না ভীত হবে না ওয়ামিন নফসিল্লা তসবা এবং এমন অন্তর আমাকে দিও না এমন আত্মা আমাকে দিও না যে আত্মা সে আত্মতৃপ্তবান হবে না মহানরবুল আলমিনের যে রিজিক অথবা মহানরবুল আলমিনের যে অনুগ্রহ সে অনুগ্রহকে পেয়ে আত্মতৃপ্ত হবে না এ ধরনের তুমি আমাকে করো না ওয়া ইলমিন এবং এমন কোনো বিদ্যা শিক্ষা দিও না যেই বিদ্যা দিয়ে উপকৃত হব না উপকার গ্রহণ করা যাবে না ওয়াদা আওয়াতিল্লা বলাহা এবং এমন দোয়া যেন আমার না হয় যে দোয়া গৃহীত হবে না তুমি গ্রহণ করে নিবে না প্রাণপ্রিয় দর্শক যে হাদিসটি নাসাই এবং তিরমিজিতে এসেছে এই ক্ষেত্রে আমাদের সকলের উচিত হলো সর্বদাই এ আন্তরিক গুণটি আমাদের মাঝে কি পদ্ধতিতে আসতে পারে কি পদ্ধতিতে আমরা অর্জন করতে পারি এই জন্য আমরা সর্বদাই চেষ্টা করব এটি আমাদের ইমানই দায়িত্ব সুপ্রিয় দর্শক আমাদের বিরতি হবে বিরতির পরে আবারও ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সততার পথ প্রদর্শক আল কোরআনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশনগুলো কি কি আল্লামাহুল বায়ান অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআন করিম تلك آيات الكتاب وقرآن مبين এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআনের ওসিয়ত ألف باء تاء ثاء جيم حاء خاء ألف باء تاء ثاء جيم حاء خاء دال ذال পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কোরআনের ওসিয়ত পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বিরতির পরে আবারও ইনশাআল্লাহ আমাদের কথা হবে সুপ্রিয় দর্শক আমরা কথা বলছিলাম মহান রব্বুল আলমিনের ভয়ে আমাদের বিনয়ী হওয়া এবং বিনয়ী চিত্তে আন্তরিকভাবে তাকে ভয় করা এ বিষয়ে আমাদের কথা চলছিল আমরা ঈশা আল্লাহ কিছু দৃষ্টান্ত দিব যে এই গুণটি মূলত নবীদের গুণ নবী পরিবারের গুণ রব্বুল আলমিনের জন্য যখন তারা ভীত হয়েছেন রব্বুল আলমিন এমন কিছু বিষয় যেগুলো আমাদের বাহ্যিকভাবে আমরা কঠিন মনে করি যেগুলো বড় কঠিন মানুষের কাছে কিন্তু রবের কাছে তো কঠিন নয় মহান রব্বুল আলমিনের কাছে শুধু তার এতটুক আদেশের অপেক্ষা কোন ফায়া কোন মহান রব্বুল আলমিন তিনি যখন কোনো বিষয়ে আদেশ করেন শুধু এতটুকের প্রয়োজন হও কোন ফায়া কোন এবং সেটি হয়ে যায় প্রাণপ্রিয় দর্শক তাহলে মহান রবুল আলমিন আমাদের যে গুণটি তিনি আমাদের জন্য নির্ধারণ করেছেন এবং এই মর্মে তিনি আদেশ করেছেন নবীরা সেই গুণকে তাদের জীবনের সাথে মিলিয়ে নিয়েছেন তারা সর্বদাই আল্লাহর ভয়ে ভীত ছিলেন যেমনটি আমরা আলোচনা করতে পারি জাকারি আলহি সালামের ঘটনা মহানবুল আলমিন সৌরাতুল আম্বিয়ার নব্বই নম্বর আয়াতে সাদ করেন ফস্তা না লাহু আমি জাকারিয়া আলহি সালামের যে ডাক সে ডাকে আমি সাড়া দিলাম তিনি আল্লাহর কাছে কাকুতমিনিত করলেন আল্লাহর কাছে তিনি দোয়া করলেন আল্লাহর ভয়ে ভীত হলেন মহান রবুল আলমিন তার ডাকে তিনি সাড়া দিলেন ফস্তাজাবনা লাহু ওয়াহাবনা লাহু ইয়াহিয়া এবং আমি তার যে কামনা ইয়াহিয়া সম্পর্কে তিনি আল্লাহর কাছে আহ্বান করলেন তার সন্তান সম্পর্কে আহ্বান করলেন আমি তাকে ইয়াহিয়া আলহ ইসলামকে দান করলাম তার ডাকে সাড়া দিলাম এবং মহানবুল আলমিন এমন একটি মুহূর্তে নবী জাকারিয়া আলী ইসালামের ডাককে কবুল করলেন গ্রহণ করলেন যে মুহূর্তে তার স্ত্রী বয়স্কা হয়েছেন এবং তার বন্ধাভাব মানে বাচ্চা প্রসব করার যে গুণ সে গুণ তার মাঝে দেখা যাচ্ছে না নবী জাকারি আলী সালাম আল্লাহর কাছে তিনি কাকুতি করলেন তার ভয়ে ভীত হলেন তাকে আহ্বান করলেন মহানবুল আলমিন তিনি তার ডাকে সাড়া দিলেন এবং ইয়াহিয়া আলি ইসলামকে দান করলেন এবং সেই ঘটনায় তিনি উল্লেখ করে বলেন ও জাহু এবং আমি তার স্ত্রীর এই বন্ধাত্ম অবস্থাকে দূর করে দিলাম আল্লাহ আকবর তাহলে আজকের সমাজ নিয়ে যদি আমরা কথা বলি এবং আমাদের এই পারিবারিক জীবনে এ ধরনের ঘটনা অসংখ্য ঘটনা যেগুলো আমাদের স্ত্রী কখনো বন্ধ হতে পারে আমাদের স্ত্রী কখনো অসুস্থ হতে পারে আমাদের স্ত্রী কখনো এমন অবস্থা হয়েছে যে অনেক চিকিৎসার পরেও আমরা কোনো সুপথ পাইনি সন্তান আসছে না এই ক্ষেত্রে আমার এবং আপনার জন্য সুন্দর একটি দৃষ্টান্ত রেখে গেলেন নবী জাকারি আলী ইসলাম এ ধরনের নবীদের জীবনে ঘটেছে তারা সেই বয়স্ক অবস্থায় যদি আমরা ইব্রাহিম আলী ইসালাম এবং ইসমাইল আলাইসালামের ঘটনা আমরা আলোচনা করি একই ধরনের আমরা দেখতে পাই যে মহান রবুল আলমিন কখনো তাদেরকে পরীক্ষা করেছেন আজকে আমাকে আপনাকেও পরীক্ষা করতে পারেন এবং বলা যেতে পারে মহান রবুল আলমিন যে পরীক্ষা আপনাকে করেন সে পরীক্ষাতে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং সে পরীক্ষাতে পাশ করার জন্য মহান রবুল আলমিনের কাছে তৌফিক কামনা করতে হবে প্রাণপ্রিয় দর্শক আমরা অনেক সময় আমাদের আন্তরিক যে ত্যাগ সে ত্যাগকে ভুলে যায় আমরা ত্যাগ করতে পারি না না রবের জন্য নাকি মানুষের জন্য আপনাকে সর্বপ্রথম ত্যাগ করতে হবে রবের উদ্দেশ্যে আপনাকে বিলিয়ে দিতে হবে আপনার সব কিছুকে মহানরবুল আরামিন যখন আপনার জন্য তিনি যে অংশ ভালো মনে করেন সেটি আপনাকে দিয়ে থাকেন আপনি শুধু তার কাছে তৌফিক কামনা করেন যথেষ্ট হতে পারে যদি সন্তান আপনার নসিবে থেকে থাকে তাহলে সন্তান আসবে এর জন্য আপনার দুশ্চিন্তার কিছু নাই অনেক সময় দুশ্চিন্তা করতে করতে সে এমন একটি অবস্থায় আসে যখন তার মাঝে যতগুলো অবৈধ পদ সে পদগুলো ব্যবহার করে প্রাণপ্রিয় দর্শক আজকে একটি উদাহরণ দিব যেই উদাহরণটি আমাদের সমাজে ঘটেছে এবং বাস্তব একটি ঘটনা ঘটনা হলো এক ফ্যামিলির তাদের পরিবারের তিনজন মেয়ে এসেছে পরস্পর এবং আমরা খুব ভালো করে জানি যে আমরা মেয়ে আসলে আমাদের মুখ একটু কালো হয়ে ওঠে আমরা সেটিকে সাদরে গ্রহণ করতে পারি না আর তার কারণও আছে আমি এই কথা বলতে যাচ্ছি না যে এটি শুধু একটি সাইড নিয়ে হচ্ছে অনেক সাইডে সেটি হচ্ছে তবে যারা মেন যারা মুত্তাকি যারা পরহেজগার তাদের হওয়া উচিত নয় তিনজন মেয়ে আসার ফলে তিনি এখন চতুর্থ সন্তান নেবেন এবং চতুর্থ সন্তানের ক্ষেত্রে তিনি কিছুটা অঙ্গীকারবদ্ধ হচ্ছেন এবং তিনি কথা তিনি তার পরিবার এবং তার যে আত্মীয় স্বজন তাদের কাছে কিছু ফুকাশিংও করে দিলেন এবং বললেন যে আমার যে এর পরের সন্তান হবে সে সন্তান আমি ছেলে চাই এবং ছেলের জন্য যতগুলো পদ্ধতি সব পদ্ধতি আমি অবলম্বন করব। এবং তাই করেছেন যদিও সেই পদ্ধতিগুলো সবগুলোই তার জন্য বৈধ ছিল না অবৈধ পথ অবলম্বন করলেন কোথায় যেতে হবে কোন মাজারে কোথায় যেতে হবে কোন পীরের কাছে কোথায় যেতে হবে কোন কবিরাজের কাছে কোথায় যেতে হবে কোন ফকিরের কাছে কোথায় যেতে হবে কোন বাবার কাছে বলে আজবিল্লা সমাজে এই ধরনের একটি কুসংস্কার আমাদের সমাজে আমরা দেখি যেগুলো আমরা সাধারণ মানুষ যারা আমাদের দিনের জ্ঞান না থাকার ফলে এবং ইসলামী জ্ঞান আমাদের কিছুটা দুর্বল হওয়ার ফলে আমাদেরকে যে যেভাবে পরামর্শ দেন আমরা সেটাকে সাদরে গ্রহণ করি এবং তা করা শুরু করি এবং এই চিকিৎসা তিনি গ্রহণ করলেন এবং যেখানে যাওয়ার তাই গেলেন সর্বশেষ ফল দাঁড়ালো কি ফল দাঁড়ালো মহানবুল আলমিন তাকে সন্তান দিলেন এবং মেয়ে সন্তান দিলেন তিনি চেয়েছিলেন ছেলে সন্তান মহান্নবুল আলমিন দিলেন মেয়ে সন্তান আর সাথে দিলেন আরেকটি গিফট এবং তাকে দিলেন দুইটি মেয়ে সন্তান লহ আকবর তিনি চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন সকলের কাছে যে এবার আমি ছেলে সন্তান নিব আর আমরা খুব ভালো করে জানি মহান রবুল আলমিন যার জন্য তিনি ছেলে পছন্দ করেন তাকে ছেলে দেন কাউকে তিনি ছেলে দেন কাউকে মেয়ে দেন কাউকে উভয়টি দেন আর কাউকে তিনি কিছুই দেন না আল্লাহ আকবর প্রাণপ্রিয় দর্শক তাহলে এই ক্ষেত্রে মহানরবুল রব্বুল আলমিনকে ভয় করতে হবে এবং মহানরবুল রব্বুল আলমিনের ভয়ে ভীত হয়ে আন্তরিক ভয় করা যেটি আন্তরিকভাবে যদি আমি আল্লাহকে ভয় করি তাহলে মমিনের জীবনে এই ধরনের দুশ্চিন্তা আমার সন্তান আসেনি আমি সন্তান দিয়ে করব কি যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আপনার সন্তান আসেনি আর আপনি সন্তান আসেনি বিধায় দুশ্চিন্তায় পড়েছেন সন্তান দিয়ে কি হবে অনেকে অনেক ধরনের মন্তব্য বলেন আমাদের সমাজে আমরা শুনি কেউ তো বলেন এ ধরনের যে এটি একটি আমার বড়ত্বের কারণও বটে এটি যার মাধ্যমে আমি বড়ত্ব করতে পারবো যে নয় আমার অন্তত সন্তানাদি আছে হ্যাঁ আমি বলি যে আসলে বড়ত্বের কিছু নয় এটি মহানবুল আলমের একটি নিয়ামত বরং পাওয়ার চেয়ে না পাওয়ার অনেক ক্ষেত্র ভালো হতে পারে যদি আপনি পিতা হয়ে আপনি মাতা হয়ে যদি সে সন্তানকে সঠিকভাবে লালন পালন না করতে পারেন সঠিকভাবে তাকে শিক্ষা না দিতে পারেন দিনের প্রকৃত জ্ঞান না দিতে পারেন তাহলে এ সন্তান আপনার পাওয়ার চেয়ে না পাওয়ারই ভালো ছিল কারণ হলো মহানরবুল আলমিন যখন আপনাকে একজন দায়িত্বশীল করেছেন নবী মোহাম্মদ সাল্ল আলী হাসাল্লাম তিনি ইরশাদ করেন আলা কুল্লুকুম রাইন ওয়াকুল্লুকুম আন রাইয়াতে যে জেনে রাখো তোমরা সকলেই একজন করে দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে কাল কেয়ামতের দিন তোমাদের সকলকে জিজ্ঞেস করা হবে আল্লাহ আকবর সুপ্রিয় দর্শক আমরা এই অংশটুক যদি খেয়াল করে নেই তাহলে তো আমাদের জন্য যথেষ্ট হতে পারে যে আমি আল্লাহর ভয়ে ভীত হয়ে আমি ডান বাম এবং এদিক ওদিক ছুটাছুটি না করে মহানবুল আলমিনের ভয়ে আমরা ভীত হতে পারি এবং তার জন্য আন্তরিক ভয়ে আল্লাহর কাছে আমি কামনা করতে পারি আর যে কামনাটি আপনার ইবাদাতও হতে পারে কারণ মহানবুল আলমীর কাছে কেউ যদি হাত তুলে কথা বলেন যেটিকে আমরা দোয়া বলি আল্লাহর কাছে আমি দোয়া করছি আসলে দোয়া করার অর্থ কি অনেক সময় অনেক ভাই ভুল বুঝেন যে আমি দোয়া করতে চাচ্ছি না কারণ আমার কোনো প্রয়োজন নাই আল্লাহ তালা আমাকে সন্তান দিয়েছেন ছেলে দিয়েছেন মেয়ে দিয়েছেন আমার অর্থ সম্পদের প্রয়োজন নাই সেটিও আমি চাচ্ছি না আর আমি অন্যায়ও করছি না অতএব আমি স্বাভাবিকভাবে জীবনযাপন করছি তাহলে তো আমার দোয়ার প্রয়োজন নেই প্রাণ প্রিয় দর্শক আসলে দোয়া যে বিষয়টি এটি হলো একটি ইবাদত আমরা ঘটনা বলছিলাম জাকারি আলী ইসলামের প্রাণপ্রিয় দর্শক আমরা ইনশা আল্লাহ আল্লাহর যে প্রকৃত ভয় বিনয়ী চিত্তে আল্লাহকে ভয় করা এই বিষয়টি বেশ কয়েকটি পর্বে আলোচনা করব জাকারি আলি ইসলামের যে ঘটনা বর্ণনা করছিলাম মহানরবুল আলমিন তার ডাকে সাড়া দিলেন তাকে ইয়াহিয়া আলি ইসলাম দান করলেন ইনশাআল্লাহ আগামী পর্বে তার ঘটনা পূর্ণ করব আপনারা আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু Allah, Allah, Allah. দিনের আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন কোরআনে তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল বার্তা তোমরা নারীকে সব ভালো উপদেশ প্রদান করো এটাই হচ্ছে বিধান শরিয়াতের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মই নারীকে মর্যাদা দেয়নি Muzaffar bin Muhsin Abdur Razzak bin Yusuf doctor Hafez A B M Hazbullah Ahmadullah bin Mohammad Delwar Hussain Jahangir Alam যা নারী পুরুষের জন্য নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা আছে মানবতার অস্তিত্বের নারী এবং পুরুষ প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ এবং দয়া জানুন কেন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন আলেমদের সংসর্গে প্রতি বুধবার রাত সাড়ে নটায় আপ পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ম্যারেজ ও